আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে সূর্য ওঠে আলো নিয়ে পৃথিবী যাই তার কোলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে তোমার নামেতে কি যে মধু তোমার নামেতে কি যে মধু তোমার নামেতে কি যে মধু গাইছি সবাই মিলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে সূর্য ওঠে আলো নিয়ে পৃথিবী যায় তার কোলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে সাগর নদীর ওই দুর্ঘতা বলে তুমি কত মহান সূর্য প্রভাতে চাঁদ নিশিরাতে গে যায় তোমার গুণ কীর্তন সাগর নদীর ওই বলে তুমি কত মহান সূর্য প্রভাতে চাঁদ নিশিরাতে গে যায় তোমার গুণ কীর্তন একই আকাশে আধার নামা একই আকাশে আধার নামাও একই আকাশে আধার নামাও রঙিন করে দাও নীলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে সূর্য ওঠে আলো নিয়ে পৃথিবী যায় তার কোলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে ও ক্রিজ ডিউ টু দাওয়ানে only he is the master of creation He's thus a strainer, under maintainer, my Lord has a no guardian. Obeyed due to Dawane Wali, he is the master of creation. He's thus a strainer, under maintainer, my Lord has a no guardian. Oh Allah the Almighty Almighty, oh Allah the Almighty, and can never will down he. Allah, Allah, বলে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে সূর্য ওঠে আলো নিয়ে পৃথিবী যায় তার কোলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে কত কবিতার হৃদয় দিয়ে গাথিল মালা তোমার নাম সেই নামেরই খুশবু সাদা বইছে ধরায় নিত্যাভিরাম কত কবিতার হৃদয় দিয়ে গাথিল মালা তোমার নাম সেই নামেরই খুশবু সাদা হয়েছে ধরায় নিতাবিরাম আমার হৃদয়ে দাও না তোমার আমার হৃদয়ে দাও না তোমার আমার হৃদয়ে দাও না তোমার রহম করম ঢেলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে হ্যাঁ। চলে হ্যাঁ। আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে সূর্য ওঠে আলো নিয়ে পৃথিবী যাই তার কোলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে সূর্য ওঠে আলো নিয়ে পৃথিবী যায় তার কোলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে তোমার নামেতে কি যে মধু তোমার নামেতে কি যে মধু তোমার নামেতে কি যে মধু গাইছি সবাই মিলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে اللہ اللہ بولے پاکی ڈانا میلے چال اللہ اللہ بولے پاکی ڈانا میلے چال اللہ اللہ بولے پاکی ڈانا میلے چال اللہ اللہ بولے پاکی ڈانا میلے چال